নট্রে ডামে কুজো অনেক দিন আগে প্যারিসে মন্ত্রী ফ্রোলো পথে বেরিয়েছেন দেখতে যে এই বিরাট শহরে সবকিছু ঠিকঠাক চলছে কিনা ঠিক তখনই রাতের অন্ধকার চিড়ে একটা চিৎকার ভেসে এলো আরে সবকিছু ঠিক আছে লোকেরা নিজেদের বাড়িতে আর রাস্তাঘাটে কোনো ঝামেলা নেই এটা কিসের শব্দ কি হয়েছে কি হয়েছে আমাকে দাও হে আবার কোন ধরনের প্রাণী কে জানে কি কুৎসিত দেখতে বাচ্চাটা এখন থাকুক আমার সাথে বড় হয়ে হয়তো কোনো কাজে লাগলেও লাগতে পারে এরকমই ব্যবস্থা হলো ফ্রোলো বাচ্চাটার নাম দিলেন কোয়াজিমোডো আর ছেলেটা তার কাছেই থাকতো কিন্তু ফ্রলো খুবই খারাপ মানুষ ছেলেটাকে একটুও ভালোবাসতেন না তাই মোডো হয়ে গেল মন্ত্রী ফ্রলোর দাস নট্রেডামে ঘন্টা মিনারের বাইরে যাওয়ার অনুমতি ছিল না তার মোডোর এই বিরাট পৃথিবীতে একজনই শুধু বন্ধু ছিল একটা পাখি যে ঘণ্টা মিনারে এত ওপরে উড়ে এসে তাকে সব খবর দিত এই তোমার দেখা উচিত ছিল মূর্খের কি বিশাল উৎসবের আয়োজন হয়েছে তুমি আমাকে বলো না প্রভু এসে গেছে তুমি যাও প্রভু এই যে আশা করি খাবার নিশ্চয় তৈরি আর সুপটা তুমি এইবারে অন্তত পুড়িয়ে ফেলনি না প্রভু আজ আমি খুব সতর্ক ছিলাম আচ্ছা সেটা দেখাই যাবে খাবার দাবার এখনো বেড়ে রাখনি কেন এক্ষুনি দিচ্ছি প্রভু একটু চটপট কোয়াসি মোডো আমার এত সময় নেই কাল মূর্খের উৎসব আছে আর একটা আমি সভা ডেকেছি যেটা আগামীকাল হবে এত সময় নষ্ট যে কি বলবো আর আমি মূর্খের উৎসবের এরই মধ্যে সেই বিরাট শোভাযাত্রা গান বাজনা নাচ আর যাযাবরদের জাদুর খেলা তুমি আবার ওখানে যাবার কথা ভাবছো না তো আর উৎসবের ব্যাপারে তুমি এত কিছু জানলে কি করে সত্যি বলছি প্রভু আমি বাইরে পা দিইনি আমি ওপর থেকে যা দেখি তাই বললাম ভালো আর বাইরে পা দেবার কথা ভেবো না তোমার এই রকম মুখ দেখে লোকে তোমাকে খ্যাপাবে হাসাহাসি করবে আর তুমি কষ্ট পাবে এত বছর তোমাকে খাইয়ে পড়িয়ে রেখেছি আমি দেখাশোনা করেছি আমাকে হতাশ করো না আর নিজের এই কুৎসিত মুখ লোককে দেখিয়ে আমাকে উপহাসের পাত্র করে তুলো না ঠিক আছে আচ্ছা প্রভু ভালো স্যুপটা ভালো খেতে হয়েছে নুনটা একটু বেশি তাও ভালোই হয়েছে খেতে আর আজ আমার সভায় এক নতুন ক্যাপ্টেন আসছে ও মন্ত্রী হওয়া কি আর চারটিখানি ব্যাপার খুব বাজে লোক উনি ঠিকই বলেছেন না ঠিক বলেনি স্যুপটা খুব ভালো হয়েছে না ভালো হয়নি নিজে খেয়ে দেখো খুব ভালো হয়েছে খুব ভালো তাই তো এটা খুব ভালো খেতে আর নুনু একদম ঠিক হয়েছে দেখলে সোনু সবসময় সত্যি কথা বলে না মানে আমি বলতে চাইছি কখনোই বলে না চলো উৎসবে যাই পারবো না কিচ্ছু হবে না ও এত ব্যস্ত যে খেয়ালই করবে না আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব সেখানে কেউ তোমাকে দেখতে পাবে না কিন্তু তুমি একদম কাছ থেকে সবাইকে দেখতে পাবে আমি জানি না আমি কি করব তুমি আর আমি আমরা দুজনে কাল উৎসবে যাব হোয়াট তাই কোয়াজিমোডো ঠিক করলো উৎসবে যাবে এর মধ্যে একজন নতুন ক্যাপ্টেন এলো প্যারিসে আমি কি আসতে পারি স্যার ও ক্যাপ্টেন ফেভাস প্যারিসে স্বাগত আপনার জন্য একটা কাজ ঠিক করে রেখেছি আপনার যা আদেশ স্যার কাল আমাদের সেই জঘন্য মূর্খের উৎসব আছে এখানে আমি জানি না রাজামশাই এই যাযাবরদের উৎসাহ দেন তাদের নাচ গান আর জাদুর খেলা দেখাবার জন্যে একেবারে সময়ের অপচয় আপনাকে দেখতে হবে যেন যাযাবরেরা নিয়ম ভঙ্গ না করে আর যদি দেখেন কেউ নিয়ম ভেঙেছে বা চুরি করেছে তাহলে একটুও দয়া দেখাবেন না আপনি যা বলবেন একদম নিশ্চিন্ত থাকুন কাল উৎসবে কোনো রকম অরাজকতা হতে দেব না আমি সভা সমাপ্ত উৎসবে দিন আজ সবাই শহরের ময়দানে জমা হতে লাগলো এক বৃদ্ধা ওই দিকেই যাচ্ছিল দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছ এত সাহস মন্ত্রী মশাইয়ের সঙ্গে এইভাবে কথা বলছো ক্ষমা চাও মাফ চাইব কখনো না তোমাদের মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত এই বৃদ্ধার কাছে ওরা ওকে প্রায় মেরেই ফেলছিল তো এত সাহস তোমার যাযাবরের মেয়ে প্রহরী গ্রেপ্তার করো ওকে এদিকে কোয়াসিমোডো আর তার বন্ধু একটা ফাঁকা তাঁবু দেখলো মঞ্চের পাশে সেখানে লুকিয়ে তারা অনুষ্ঠান দেখতে পাবে কি অসাধারণ আজ উৎসবের রাজার খেতাব আমি পাবো তুমি শুধু দেখতে থাকো নিশ্চয় তুমি পাবে তোমার মতো শক্তিমান আর কেউ নেই যদি না জিতে তাহলে কি হবে যে জিতবে তাকে ঈশ্বর রক্ষা করুন <laughs> প্যারিসের মহাশয় আর মহাশয়া এখন আপনাদের সামনে হতে চলেছে সেই প্রতিযোগিতা যার অপেক্ষায় আছেন আপনারা মূর্খদের রাজার খেতাব দেওয়া হবে কোয়াসিমোডো ওর এত সাহস আমাদের সামনে কে এসেছে হুম কি অদ্ভুত মুখখানা এনার আর তেমনই কসরত দেখায় এ বছরের মূর্খদের রাজাকে কি পেলাম আমরা ইয়ে! হ্যাঁ! হ্যাঁ! তাহলে ওকে প্যারেড করতে হবে এই হলো আমাদের মূর্খের উৎসবের রাজা ওই কুৎসিত ছেলেটা মূর্খের উৎসবের রাজা হতে পারে না মারো ওকে থামো কি পাগলামি হচ্ছে এসব ওই মেয়েটা বিপদে পড়েছে মনে হচ্ছে এটা তো সেই মেয়েটা ক্যাপ্টেন ফিবাস ওকে এক্ষুনি গ্রেপ্তার করো কিন্তু কোন অপরাধে স্যার আমার আদেশ অমান্য করছো ক্যাপ্টেন ফিবাস গ্রেপ্তার করো ওকে তুমি ঠিক আছো তো তুমি কি আমাকে সাহায্য করলে আমি তো কুৎসিত কে বলেছে তুমি কুৎসিত তুমি শুধু আলাদা আমরা সবাই তো অন্যের থেকে আলাদা তাই না বলো তোমাকে গ্রেপ্তার করা হলো না করা হলো না কেউ বলেছে বলি তাকে আমি গ্রেপ্তার করতে দেব না কিন্তু মন্ত্রী মশাই আদেশ দিয়েছেন লড়াই করো আর মেয়েটাকে একদম ছেড়ে দিও না এসো আমার সাথে তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব ঘন্টা মিনারে নিয়ে এখানে তোমার কোনো ভয় নেই নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার আমার হ্যাঁ সরি নাও ভালোবাসলে সবাই এরকম হকচকিয়েই যায় ওর কথা শুনো না <laughs> তুমি খুব মিষ্টি আর স্যুপটাও খুব ভালো বানিয়েছো মোডো ভালোবেসে ফেলেছিল মেয়েটিকে এই প্রথম কোনো মানুষ যে তার প্রতি দয়া দেখিয়েছে এজেরেলডা তার সাথে থাকায় সে বাধিত কিন্তু একদিন প্যারিসের প্রধান প্রহরী ক্যাপ্টেন ফিবসের বিচার হয়েছে আর তাকে কাল সকালে জনতার সামনে শাস্তি দেওয়া হবে পাখি উড়ে এসে কোয়াজিমোডো আর ইজারাল্ডাকে সব বলল এই সব আমার জন্য হয়েছে আমাকে ক্যাপ্টেনকে সাহায্য করতেই হবে না এসব আমার দোষ আমার এখানেই থাকা উচিত ছিল উৎসবে যাওয়া ঠিক হয়নি এইভাবে একে অপরকে দোষারোপ করো না তার থেকে ভালো চলো আমরা গিয়ে ক্যাপ্টেনকে সাহায্য করি বুঝলে আমার মনে হয় আমার আত্মসমর্পণ করা উচিত না কখনো না আমি আমি তা হতে দেব না আমাদের ক্যাপ্টেনকে মুক্ত করতে হবে এসো আমার সঙ্গে কোয়াজেমোডো এসরেলডা আর পাখি সেখানে গেল যেখানে ক্যাপ্টেন ফিবাসের পরের দিন সকালে বিচার হবে শহরের ময়দানে তুমি ঘোড়া চালাতে পারো অবশ্যই কালকে সব প্রস্তুতি হয়ে গেছে চলো বাড়ি গিয়ে একটু বিশ্রাম করি কি বলো পরের দিন সকালে সারা শহরে লোক ভেঙে পড়ল দেখার জন্য একটা মেয়ে আর ছেলেকে সাহায্য করার জন্য ক্যাপ্টেন ফিবাসের কি শাস্তি হবে ক্যাপ্টেন ফিবাস তুমি ইচ্ছে করে আমার আদেশ অমান্য করেছ আর আইনকে ফাঁকি দিয়ে আসামিকে পালাতে দিয়েছ নিজের সপক্ষে তোমার কি বলার আছে মেয়েটি আসামি নয় নির্দোষ একটি মেয়েও আর একজন মানুষের প্রতি হওয়া অন্যায় বাধা দিতে যায় আমি তোমাকে মাফ করে দিতে পারি যদি তুমি ক্ষমা চাও যত ইচ্ছে শাস্তি দিন আমায় কিন্তু আমি কোনো ভুল করিনি নিরপরাধকে রক্ষা করে আমি সৈনিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি ভালো কথা প্রহরী মারো ওকে তাড়াতাড়ি এইদিকে ওইদিকে গেছে গাধার দল মোজো এজারেলডা আর ক্যাপ্টেন ফিবাস ঘোড়ার পিঠে ছুটে চলল যতক্ষণ না প্যারিস শহরের বাইরে বেরোয় কিন্তু ফ্রোলো আর তার প্রহরীরা তাড়া করেই চলল অন্য রাস্তা দিয়ে গিয়ে তাদের আক্রমণ করল তোমরা ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে পালাবে তাই না এখানে আমাদেরকে গ্রেপ্তার করতে পারবেন না আমরা প্যারিসে আর নেই কিন্তু প্যারিসে নিয়ে যাওয়া যেতে পারে আর তুমি কোয়াসে মরো তোমাকে আমি খাইয়ে পড়িয়ে আমার কাছে রেখে বড় করেছি কুৎসিত দানব তুমি এইভাবে বিশ্বাসঘাতকতা করলে আমি কুৎসিত নই আমি শুধু আলাদা আমরা সবাই আলাদা আর আপনি আমাকে সারা জীবন ঘন্টা মিনারে আটকে রাখলেন আর চাকরের মতো ব্যবহার করলেন এত সাহস আপনার প্রভু গ্রেপ্তার করো ফ্রোলোর প্রহরীরা যেই না গ্রেফতার করতে গেল সেনা দল এগিয়ে আসার আওয়াজ পেল দেখল রাজা লুইস দ্য ফোর্থ আসছেন মহারাজ এসব কি হচ্ছে এখানে ফ্রোলো আমরা আপনাকে সবকিছু বলছি মহারাজ আর ইজেরাল্ডা সবকিছু রাজাকে বলল রাজা রেগে গিয়ে ফ্রোলোকে বন্দি করল ইজেরাল্ডা ফিবাস আর মোডোকে ছেড়ে দিল আচ্ছা তোমরা এখন মুক্ত কিন্তু ক্যাপ্টেন আপনি ছাড়া আমি প্যারিস শহর শাসনে রাখতে পারবো না কথাটা ভেবে দেখবেন তোমরা আমার জীবন বাঁচিয়েছ আর আপনি আমাদেরকে কিনা আমাদের সেভাবে আলাপ হয়নি কেমন আছেন আপনি আমি হলাম ক্যাপ্টেন ফিভাস আর আপনি অসামান্য রূপসী <laughs> আমি হলাম এজারেলডা ক্যাপ্টেন <sighs> আর আপনি স্যার আপনার নামটা কি ও হলো কোয়াজিমোডো ও হলো আমার প্রিয় বন্ধু